রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সর্বত্রই আজ মুসলমানদের উপর চলছে জুলুম নির্যাতন আর নিষ্পেষণের তাণ্ডব মুসলিম নারী শিশু ও বৃদ্ধদেরও রেহাই নেই জালিমদের নৃশংস পাশবিকতা থেকে বিশ্বের বিভিন্ন মুসলিম জনপদে পরিকল্পিতভাবে কায়েম করা হয়েছে ত্রাসের রাজত্ব মুসলমানদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে পঙ্গু করে দিতে হাজারো চক্রান্তের জাল বিস্তার করা হয়েছে দুনিয়াব্যাপী অস্ত্রের জোরে মুসলিম দেশসমূহে আগ্রাসন চালিয়ে লুটে নেওয়া হচ্ছে মূল্যবান প্রাকৃতিক সম্পদ পাশ্চাত্যের কালো থাবার বিষাক্ত নখরে জর্জরিত মুসলমানদের তাজা খুনে সিক্ত আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত মুসলিম জাগরণের নতুন যে ঢেউ আন্দোলিত করেছে সারা বিশ্বের মাজলুমানদের যে ঢেউ শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে খোদাদ্রোহী শক্তির ধ্বংস রচনায় তাকে শুরুতেই থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসাবে ইরাক আফগান সুদান লেবানন ফিলিস্তিন চেচেনিয়া সোমালিয়া কাশ্মীর জিনজিয়ান আর মিন্দানাও সহ অনেক জায়গায় আজ মুসলমানদের রক্তের স্রোত বইয়ে দিচ্ছে আল্লাহর দুশ্মনেরা এ বিষয়কে অবলম্বন করে হাসান সাংস্কৃতিক গোষ্ঠীর এবারের পরিবেশনা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় ইসলামী সঙ্গীতের এক অনবদ্য অডিও অ্যালবাম রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে জোছনা হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে খুঁটিহীনাই বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি খুঁটিহীনাই বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি রাতের আধারে জোনাকিরা আলো জেলে সুশোভিত করে সব তোমার হুকুম পেলে খুঁটি হিলায় বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি রাতের আধারে জোনাকিরা জেলে সুশোভিত করে সব তোমার হুকুম পেলে হুকুমের গোলাম সবে হুকুমের গোলাম সবে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে জোছনা হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে কুহু কুহু পাখি ডাকি দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা নদী সাগরে ঝিনুক মাঝে দিলে কত দামি সব মুক্তামণি ঢেলে কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা নদী সাগরে ঝিনুক মাঝে দিলে কত দামি সব মুক্তামণি ঢেলে যা কিছু তোমার হাতে যা কিছু তোমার হাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে জোছনা হয়ে কালো রাতে সূর্য পারে না তাপ দিতে মেঘবালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে যোজনা হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে অশ্বার ভিতরে জহাতে গায়ে ছুটে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে ঘুরে ডাকছে তাদের সুধা পিতে সুধা পিতে অশ্বার ছুটে গায়ে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লোটে আনবে লোটে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধা পিতে সুধা পিতে জয় রে জয় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী দুর্গ হাতে যায় ছুটে যায় ছুটে রক্ত দিয়ে বিজয় কাতে আনবে লোটে আনবে লোটে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে অশ্বারোহী দুর্গ হাতে যায় ছুটে যায় ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লোটে আনবে লোটে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় ফুলসাগরে ভাসছে দেখো লাশের ভেলা কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘুরে জীবনে চাকা এভাবে তো বিজয় প্রাসাদে যায় না আকা কোন সাগরে ভাসছে দেখো লাশের ভেলা হাই কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘরে জীবনে চাকা এইভাবে তো বিজয় প্রসাদ যাইলা আঁকা যাই রে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী তুলজ হাতে গায়ের ছুটে গায়ের ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে ঘুরে চলছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতি ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় তিমির রাতের ক্রান্তি সরে কত চলা এই তো ছিল পূর্ব পূর্বসূরির নিত্য খেলা তপ্ত পক্ষে দীপ্ত ঝান্ডা ধরবে কারা আর কি আছে এই ধরাতে তোমরা ছাড়া রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বর ভিতর জহাতে যায় রে ছুটে যায় রে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে করে চলছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতি ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে নদী দেখো মেলে আখি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে নদী দেখো মেলে আখি তোমার চোখে ছানি পড়ে হয়ে গেছে খোলা তাই তো তুমি রক্ত নদী কেউ করো গোহেলা তোমার চোখে ছানি পড়ে হয়ে গেছে খোলা তাই তো তুমি রক্ত নদী কেউ করো গোহেলা মায়েরা কাদের বোনেরা কাদের মায়েরা কাঁদে বনেরা কাঁদে কাঁদে তথা কারু ভূমি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহেরত নদী দেখো মেলে আছি তোমার বুকে ভয়ে তরে থাকে যদি মায়া তবে কেন নীরব নিথর বসে কাটাও বেলা তোমার বুকে ভাইয়ের তরে থাকে যদি মায়া তবে কেন নীরব নিথর বসে কাটাও বেলা জেগে ওঠো বীর তোল না তো শির জেগে ওঠো বীর তোলো না তো শির থেমো না কো প্রভু তুমি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহেরত নদী দেখো মেলে আখি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহেরত নদী দেখো মেলে আখি বিজয় সকলেরই কাম্য কিন্তু সে বিজয়ের মালা অর্জন করতে প্রয়োজন অনেক ত্যাগ অনেক তিতিক্ষার সকল প্রতিবন্ধকতার দেয়াল টপকে যারা এগিয়ে যায় লক্ষ্য পানে তারাই অর্জন করে সাফল্যের বিজয় মুকুট আজও ইসলামের বিজয় ছিনিয়ে আনতে মুসলমানদের মুক্তি আন্দোলনকে সাফল্যের সোনালি আলোয় উদ্ভাসিত করতে আমাদের হতে হবে দুর্দান্ত সাহসী সর্বোচ্চ ত্যাগী ও দৃঢ় সংকল্পবদ্ধ আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে হৃদয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে হৃদয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় করে কত জানে না তো বুঝের না কানে বাতাসে গতি হারায় তাদেরই আত্মনাদে পাখিরা দিশ হারায় আঘাতের শব্দ শুনে জুলুমের জাত করে পড়ে কাঁদে কত জনে অলস জাগে না তবু যেন ধরা শীর্ষকানে বাতাসে গতি হারায় তাদেরই আত্মনাদে পাখিরা দিশ হারায় আঘাতের শব্দ শুনে এভাবে চললে কবু আসবে না বিজয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উঠতে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে চলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় বদলের খুঁজে ধরো মানিনি খুব পরাজয় নিরবল থেকে তারা জিতেছে সিও বিজয় নিজেদের বীর গাথা ইতিহাস ভুলে গেলে জিহাদি কাফেলাটা নিমিশে থেমে যাবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন জড়াতে হয় এ পথে চলতে হলে খুন জড়াতে হয় এ পথে চলতে হলে খুন জড়াতে হয় এ পথে চলতে হলে খুন জড়াতে হয় এ পথে চলতে হলে খুন জড়াতে হয় এ পথে চলতে হলে খুন জড়াতে প্রতি ভোরে সূর্য হাসে সোনালি রঙে পূব আকাশে ছড়িয়ে থাকে শিশির কনার রূপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে প্রতি ঘোরে সূর্য হাসে সোনালি রঙে পূব আকাশে ছড়িয়ে থাকে শিশির কণার রূপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে হরেকে রঙের ফুল কেড়ে নেয় প্রাণ বাতাসে মিশে ভাসে শুধু তার ঘ্রাণ নজর কাড়া রূপে গাছের ওডালে রসালো ফলমূল হাওয়ায় দোলে হরেকে রঙের ফুল কেড়ে নেয় প্রাণ বাতাসে মিশে ভাসে শুধু তার ঘ্রাণ নজর কাড়া রূপে গাছের ওডালে রসালো ফলমূল হাওয়ায় দোলে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে পাহাড়ের নারা ছুটে চলে যায় নদী নালা পার হয়ে সাগরের গায়ে সাগরের বুকে ওঠা ঢেউ মাঝে চোখের শীতলতা লুকিয়ে থাকে পাহাড়ের ঝরে নারা ছুটে চলে যায় নদী নালা পার হয়ে সাগরের গায়ে সাগরের বুকে ওঠা ঢেউয়ের মাঝে চোখের শীতলতা লুকিয়ে থাকে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে প্রতি ভোরে সূর্য হাসে সোনালি রঙে পূব আকাশে ছড়িয়ে থাকে শিশির কণার রূপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে প্রতি ভোরে সূর্য হাসে সোনালি রঙে পূব আকাশে ছড়িয়ে থাকে শিশির কনারুপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে স্লোগান মিছিলে কেন চলো না বিজয়ে পতাকা কেন ধরো না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ে পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না সুহাদাত মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সুহাদাত মিছিলে কেন না বিজয়ের পতাকা কেন না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না আমা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না রাত পোহালে শুনি বয়েছে তুফান ঝরে গেছে অকারণে কত না প্রাণ মানুষের শোকে কাঁদে গগন পবন কাঁদে না শুধু তব পাথুরে মন রাত পোহালে শুনি বয়েছে তুফান ঝরে গেছে অকারণে কত না প্রাণ মানুষের সুখে কাজে গগন পবন কাজে না শুধু তব পাথরে মন পাশানের মতো হয়ে বসে থেকো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না জিহাদের ময়দানে শহীদের লাশ ছড়ায় চারিদিকে শুধুই সুবাস খোদার কাছে প্রিয় শহীদি মরণ পেতে হলে ছিঁড়ে ফেল সকল বাঁধন জিহাদের ময়দানে শহীদের লাশ ছড়ায় চারিদিকে শুধুই সুবাস খোদার কাছে প্রিয় শহীদি মরণ পেতে হলে ছিঁড়ে ফেলো সকল বাঁধন সব বাধা ডিঙিয়ে পথ চলো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে ফিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে হাসানের অভিযান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান আমাদের সাথে আছে কোরআনের নূর যাব মোরা বহু পথ দূর বহু দূর আমাদের সাথে আছে কোরআনের নূর যাব মোরা বহু পথ দূর বহু দূর কাজে কাজে মিলিয়ে পারি দেব পথ সত্যের লাগি নেব নতুন শপথ আমাদের সাথে আছে কোরআনের নূর যাব ওরা বহু পথ দূর বহু দূর কাঁধে কাঁধ মিলিয়ে বাড়ি দেব পথ সত্যের লাগি নেব নতুন শপথ বাতিলের অবয়ব করে দেব নান এই পথে সকলের করি আহ্বান বাতিলের অবয়ব করে দেব নান এই পথে সকলের করি আহ্বান আমরা গিয়ে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান লিখে লিখে কোরআনের বাণী ছড়াবে চলবে আমাদের অভিযান আমাদের মঞ্জিলে কামাতে দিন সম্মুখের শত বাধা করে দেব দিন আমাদের মঞ্জিলে কামাতে দিন সম্মুখের শত বাধা বলি জাগবে মনে কানে ঘুমন্ত হাতে তুলে নেবে ফের গোলা শামশির আমাদের মন্ত্রী এক আমাদের দিন শত বাধা করে বলি জাগবে মনে কানে ঘুমন্ত হাতে তুলে নেবে ফের গোলা শামশির অশ্বের পিঠে চড়ে যাব বিরাম জালিমের ঘাটি করে দেব খান খান অশ্বের পিঠে চড়ে যাব অবিরাম জালিমের ঘাটি করে দেব খান খান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান চলবে আমাদের অভিযান চলবে আমাদের অভিযান চলবে আমাদের অভিযান সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে না হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে খুঁটিহীন এই বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি খুটিহীনাই এই বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি রাতের আধারে জোনাকিরা আলো জেলে সুশোভিত করে সব তোমার হুকুম পেলে ত্রুটিহীনায় বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি রাতের আধারে জোনাকিরায়ালো জেলে সুশোভিত করে সব তোমার হুকুম পেলে হুকুমের গোলাম সবে হুকুমের গোলাম সবে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে জোছনা হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা নদী সাগরে ঝিনুক মাঝে দিলে কত দামি সব মুক্তামণি ঢেলে কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা নদী সাগরে ঝিনুক মাঝে দিলে কত দামি সব মুক্তামনি ঢেলে যা কিছু তোমার হাতে যা কিছু তোমার হাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে জোছনা হয়ে কালো রাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে যোজনা হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল যৌবনের উৎসবে কর যৌবনের উৎসবে কর জালিমের হস্ত বিকল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল বুকেতে আছে তোদের তৌহিদের পুঁজি আগরে চল ছুটে তাই রেখে জীবন বাজি বুকেরে আছে তোদের সৌহিদের পুঁজি আগরে চল ছুটে তাই রেখে জীবন বাজি বুকেরে আছে তোদের সৌহিদের পুঁজি আগরে চল ছুটে তাই রেখে জীবন বাজি নেই ভয় নেই সংশয় মিথ্যার হবে যে কয় নেই ভয় নেই সংশয় মিথ্যার হবে যে লাভ হবে যে আচরণ দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দুঃখীদের মুখ তোরা ফুটিয়ে দেয় না হাসি জালিমের গলে আজি পরিয়ে দিয়ে ফাঁসি দুঃখীদের মুখে তোরা ফুটিয়ে দেয় না হাসি জালিমের গলে আজি পরিয়ে দিয়ে ফাঁসি দুঃখীদের মুখে তোরা ফুটিয়ে দেয় না হাসি জালিমের গলে আজি পরিয়ে দিয়ে ফাঁসি এই ভয় নেই সংশয় সতে হবে যে জয় এই ভয় নেই সংশয় সতে হবে না হয় হবে যে সফল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল যৌবনের উৎসবে কর যৌবনের উৎসবে কর দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় করবি দরুদ তাহার শানে দিয়ে তাহার রোজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইলাইকা ভূমিতে জিন্দা নবীজি ঘুমায় কথায় গিয়ে করলে সালাম আমার নবী শুনতে পায় দুরারবে পাক ভূমিতে জিন্দা নবীজি ঘুমায় يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله শিশু কিশোর নবীর কাছে ছিল অনেক আদরে ভালোবেসে তোলে তোলে নিতেন ছোট শিশুদের শিশু কিশোর নবীর কাছে ছিল অনেক আদরে ভালোবেসে তোলে তোলে নিতেন ছোট শিশুদের শিশু কিশোর নবীর কাছে ছিল অনেক আদরে ভালোবেসে কোলে তোলে নিতেন ছোট শিশুদের পাখির বেশে ছুটে আয় ঘুরে যাবে নাই পাখি বেশে ছুটে আয় যাবে جاگی مولینا یا رب شاگر پاڑی دی جاگی مولو شہارا السلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام عليك يا حبيب الله প্রতি বছর হজের সময় কত মমিন ছুটে যায় সশরীরে গিয়ে তারা সালাম জানে তাহার পায় প্রতি বছর হজের সময় কত মমিন ছুটে যায় সশরীরে গিয়ে তারা সালাম জানে তাহার পায় প্রতি বছর হজের সময় কত মুমিন ছুটে যায় শরীরে গিয়ে তারা সালাম জানায় তাহার পায় আমি গরিব কেমনে যাই টাকা করে নাই রে নাই আমি গরিব কেমনে যাই টাকা করি নাই রে নাই একদিন খোদা তৌফিক দিলে যেতাম সোনার মদিনায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় পড়বি দরুদ তাহার সনে দিয়ে তাহার রোজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা আছে আমার দেশে নদীর মোহনা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা ও নদীর বুকটি চিরে ধীরে ধীরে বয়ে চলে তরি গুলো আপন ও নদীর বুকটি চিরে ধীরে ধীরে বয়ে চলে তরি গুলো আপন ছোট ছোট তরি গুলো ছোট ছোট গুলো যেন আমার নদীর গহনা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা ও আকাশের নীল ঘেসে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় গুলো সকাল সাঝে ও আকাশের সে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় গুলো সকাল সাঝে যেন তারা খুঁজে ফেরে যেন তারা খুঁজে ফেরে আপন প্রভু আপন ঠিকানা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা আছে আমার দেশে নদীর মোহনা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা পদ্মা মেঘনা সুরমা যমুনা বীরজাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীরজাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীরজাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিন লাগি প্রাণ দিয়েও যদি দিন লাগি প্রাণ দিয়েও যদি বাঁচে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তোমরা খোজাতির মান অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে দিবানিসি অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে দিবানিসি অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে দিবানিসি ফিরিয়ে আনো এখনই সেই ফিরিয়ে আনো এখনই সেই হারানো সম্মান বীর জাতি মুসলমান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিল লাগি প্রাণ দিয়েও যদি দিল লাগি প্রাণ দিও যদি বাঁচে দিলের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান বিশ্ব জুড়ে বেদিনেরা করছে জুলুমবাজি তাই তো শুনি মুসলমানের শুধু আহাজারি বিশ্ব জুড়ে বেদিনেরা করছে জুলুমবাজি তাই তো শুনি মুসলমানে শুধু আহাজারি বিশ্ব জুড়ে বেদিনেরা করছে জুলুমবাজি তাই তো শুনি মুসলমানে শুধু আহাজারি ফের তুলে নাও হাতে তোমার ফের তুলে নাও হাতে তোমার সানি তো বিপান বীর জাতি মুসলমান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিন লাগি প্রাণ দিও যদি দিন লাগি প্রাণ দিও যদি বাঁচে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যোগান্তারি ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যোগান্তারি ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যোগান্তারি প্রথম কেবলা নাও ফিরিয়ে প্রথম কেবলা নাও ফিরিয়ে جان بر جاتی مسلم تب رکھو جاتی چالا تب رکھو جاتی তবে চালাও অভিযান তবু রাখো জাতির মন তবে চালাও অভিযান তবু রাখো জাতির মন কে শোনালো ঘোড়া ধারে প্রভুরিয়া জান কে ফোটালো মরুর বুকে ফুলেরও বাগান চলো সবে মিলে গাহি সেই রাসুলের গান রাসুলের গান গাহি মদিনার গান কে শোনালো ঘোরা ধারে প্রভুরিয়া যান কে ফোটালো মরুর বুকে ফুলেরও বাগান চলো সবে মিলে গাহি সেই রাসুলের গান রাসুলের গান গাহি মদিনার গান কত পাখি কত গান কত নদীর কলতা পৃথিবীতে কত প্রাণ কত পথে চলমান কত পাখি কত গান কত নদীর কলতান পৃথিবীতে কত প্রাণ কত পথে চলমান সবার সালাম পায় যার কদম চলো শুনি তার গান শুনি তার গান চলো গাহি তার গান কে শোনালো ঘোড়া ধারে প্রভুরিয়া যান কে ফোটালো মরুর বুকে ফুলের বাগান চলো সবে মিলে গাহি সেই রাসুলের গান রাসুলের গান গাহি মদিনার গান কত ফুলের কত ঘ্রাণ কত দিকে ভাসমান তবু যেন পৃথিবীটা পায় না সে ফিরে প্রাণ কত ফুলের কত ঘ্রাণ কত দিকে ভাসমান তবু যেন পৃথিবীটা পায় না সে ফিরে প্রাণ তাহার ঘামের কাছে সব কিছু ম্লান চলো শুনি তার গান শুনি তার গান চলো গাহি তার গান কে শোনালো ঘোরা ধারে প্রভুরিয়া যান কে ফোটালো মরুর বুকে ফুলের বাগান চলো সবে মিলে গাহি সেই রাসুলের গান রাসুলের গান গাহি মদিনার গান চলো সবে মিলে গাহি সেই রাসুলের গান রাসুলের গান গাহি মদিনার গান রাসুলের গান গাহি মদিনার গান রাসুলের গান গাহি মদিনার গান রাসুলের গান গাহি মদিনার গান এই ধরার মাঝে তুমি ধন্য হবে শহীদের হলে ধরাকে দিবে ইতিহাস উপহার একটু বেদনাশয়ে এই ধরার মাঝে তুমি ধন্য হবে শহীদের মাহলে ধরাকে দিবে ইতিহাস উপহার একটু বেদনাশয়ে তুমি তো মা সুখে আছো আপন ভূমিতে হাজারো মাকা দেয়া জন্মভূমিতে তুমি তো মা সুখে আছো আপন ভূমিতে হাজারো মাকা দেয়া জন্মভূমিতে সে মায়ের পাশে যেতে দিও না বাধা তুমি সে পাশে যেতে দিও না বাধা তুমি রেখো না মাই তুমি ফিরিয়ে ও রেখো না মাই ও গো ফিরিয়ে এই ধরার মাঝে তুমি ধন্য হবে শহীদের মা হলে কলখালি হলে শত মানুষের ভিড়ে সে কোল ভরে যাবে আখের নীড়ে কলখালি হলে শত মানুষের ভিড়ে সে ভরে যাবে আখের নীড়ে বুক ভরা নিয়ে দাও তুমি আমাকে বুক ভরা নিয়ে দাও তুমি আমাকে যুদ্ধের সাজে আজ সাজিয়ে ও যুদ্ধের সাজে আজ সাজিয়ে এই ধরার মাঝে তুমি ধন্য হবে শহীদের মা হলে ধরাকে দিবে ইতিহাস উপহার একটু বেদনা শোয়ে এই ধরার মাঝে তুমি ধন্য হবে শহীদের মা হলে ধরাকে দিবে ইতিহাস উপহার একটু বেদনা শোয়ে জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই ঝড় উঠেছে উথাল পাথাল ঝড় উঠেছে উথাল পাথাল জাল যে তার কোথায় যায় চাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যার পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই সঙ্গিনী কয় যাও গো কোথা ডুব তব তরি সে সঙ্গটা ডুইবা গেলে কেমনে দেব পারি সঙ্গিনী কয় যাও গো কোথা ডুব তব তরি সে সম্বলটা দুই বাগেলে কেমনে দেবো বাড়ি সঙ্গিনী কাজাও গো কোথা ডুবো তব তরি সে সম্বলটা দুই বাগেলে কেমনে দেবো পারি ওরে ঝথা মিলে যাইও তুমি ঝথা মিলে যাইও তুমি মাঝ দরিয়ায় যা পেতেছে জেলে ভারী হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই আপন জালে জনম ভৈরা মাসার কাইলা তুমি ভাবছ কি ভাই তোমার জেলে মহান প্রভু যিনি আপন জালে জনম ভৈরা মাসার কাইলা তুমি ভাবছ কি ভাই তোমার জেলে মহান প্রভু যিনি আপন জালে জনম ভৈরা মাসাত কাইলা তুমি ভাসো কি ভাই তোমার জেলে মহান প্রভু যিনি ওরে বিশ্বাসে তোর ভিড় মতোই বিশ্বাসে তোর ভিড় মতোই নদীর কিনারায় পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই ঝড় উঠেছে উথাল পাথাল ঝড় উঠেছে উথাল পাথাল জানে যে তার কোথায় যায় যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই অশ্বারোহী হিন্দুর জহাতে যায় ছুটে চাইরে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লোটে আনবে লোটে ময়দানে খুন ঝরেছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে অশ্বারোহী হিন্দুর জহাতে যায় ছুটে যায় ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লোটে আনবে লোটে ময়দানে খুন ঝরেছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী দুর্গ হাতে ছুটে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে হুর ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে অশ্বারোহী দুর্গ হাতে ছুটে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে আনবে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে দাবিতে যাই রে রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় খুন সাগরে ভাসছে দেখো লাশের ভেলা ভাই কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘুরে জীবনে চাকা এভাবে তো বিজয় প্রাসাদ যায় না আকা কোন সাগরে ভাসছে দেখো লাশের ভেলা হাই কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘরে জীবনে চাকা এভাবে তো বিজয় প্রসাদ যায় না আকা যায় রে যা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী তুর্য হাতে যায় ছুটে যায় ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুন ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতি হুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় তিমির রাতের ক্লান্তি সয়ে কত চালা এই তো ছিল পূর্বসূরির নিত্য খেলা তপ্ত পক্ষে দীপ্ত ঝান্ডা ধরবে কারা আর কি আছে এ ধরাতে তোমরা ছাড়া দিনের রাতের ক্রান্তি সয়ে পথ চলা এই তো ছিল পূর্বসূরির নিত্য খেলা তপ্ত পক্ষে দীপ্ত ঝান্ডা ধরবে কারা আর কি আছে এ ধরাতে তোমরা ছাড়া জয় রে যা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী তুর্য হাতে যায় রে ছুটে যায় রে ছোটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুলে ঝলছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতি ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় আমরা এ যাব সত্যের কান্ড আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে হাসানের সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হাসান সাংস্কৃতিক গোষ্ঠীর তৃতীয় পরিবেশনা রক্ত নদী বয়ে যা এতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হচ্ছেন খন্দকার হুসাইন আহমদ আবুল কালাম আল আজাদ রফিউদ্দিন মাহমুদ মাসুদ কায়সার আহমদ বিন আলী ও নজির আহমদ গানের কথা ও সুর করেছেন খন্দকার হুসাইন আহমদ ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তার ক্যাসেটটি প্রযোজনা করেছে Dawat audio video centre Islami tower এগারো বাংলা বাজার ঢাকা আল্লাহ আমাদের সাথে আছে কোরআনের নূর যাব বহু পথ দূর বহু দূর কাঁধে কাঁধে মিলিয়ে পানি দেব পথ সত্যের লাগিলে নতুন শপথ বাতিলের অবয়ব করে দেব নান এই পথে সকলের করি আহ্বান বাতিলের অবয়ব করে দেব নান এই পথে সকলের করি আহ্বান আমরা গে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান আমাদের মঞ্জিল কামতে দিন সমুখের শত বাধা করে দে বলি আমাদের মঞ্জিল কামতে দিন সমুখের শত বাধা করে দে বলি জাগবে মনের গানে ঘুমন্ত বীর হাতে তুলে নেবে ফের খোলা শামশির আমাদের মন্দির একা হাতে দিন সম্মুখের শত বাধা করে দেবলি জাগবে মনের গানে ঘুমন্ত বীর হাতে তুলে নেবে ফের খোলা শামশির অশ্বের পিঠে চড়ে যাব বিরাম তালিমের ঘাটি করে দেব খান খান অশ্বের পিঠে চড়ে যাব অবিরাম জালিমের ঘাটি করে দেব খান খান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান আমরা গে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের